আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল ক্লাসেরই পড়াটা ঠিক ঠিক চাই শিক্ষক বেত হাতে শিক্ষক বেদ হাতে নিস্তার নাই কত রঙে ডগমগ পলাশি মূল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল গোলাপ ডালিয়া নিপুণ তুলিতে আঁকা লাল নীল সাদা গোলাপ ডালিয়া বেলি বা ফুল গাদা নিপুণ তুলিতে আঁকা লাল নীল সাদা ঘানে ঘানে ভরে দেয় কামিনী বকুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল অমন ফুলেরই মতো যারা হয়েছেন জ্ঞানের সুবাসে রঙে ফুটে রয়েছেন অমন ফুলেরই মতো যারা হয়েছেন জ্ঞানের সুবাসে রঙে ফুটে রয়েছেন আমরাও ফুল হব ছাপিয়ে দুপুর আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল ক্লাসের পড়াটা ঠিক ঠিক চাই শিক্ষক বেদ হাতে নিস্তারে নাই ক্লাসের পড়াটা শিক্ষক বেদ হাতে নিস্তারে নাই কত রঙে ডগমগ আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল আম ফুল জাম ফুল কত কত ফুল কত হাসি কত গান সুরে মশগুল